তারিক ইবনু শিহাব রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি উমর রদিল্লাহ তাল্লাহ্নকে বলতে শুনেছি একদা নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের মধ্যে দাঁড়ালেন অতপর তিনি আমাদের সৃষ্টির সূচনা সম্পর্কে জ্ঞাত করলেন অবশেষে তিনি জান্নাতবাসী ও জাহান্নামবাসীর নিজ নিজ নির্দিষ্ট স্থানে প্রবেশ করার কথাও উল্লেখ করলেন যে ব্যক্তি এ কথাটি স্মরণ রাখতে পেরেছে সে স্মরণ রেখেছে আর যে ভুলে যাবার সে ভুলে গেছে